মারহাবা মারহাবা তুমি নবী তো জাহান মারহাবা মারহাবা তুমি নবী তো জাহান তুলনা বিহীন তুমি সৃষ্টির প্রধান মারহাবা মারহাবা তুমি নবী তো জাহান সৃষ্টির প্রথমে তুমি আউয়াল আখির তুমি সৃষ্টির প্রথমে তুমি আউয়াল আখির তুমি তোমার লাগি সৃষ্টি হলো এ বিশ্ব জাহান মার গাবা তুমি জাহান মার গাবা মার গাবা তুমি নবী জাহান তুলনা বিহীন তুমি সৃষ্টির প্রধান মারগাবা মারগাবা তুমি নবীদ জাগা আল্লাহ তোমার খাস করে সিরিজিল রসুল আকারে আল্লাহ তোমার খাস করে সিরিজিল রসুল আকারে প্রিয় বন্ধু রূপে পাঠালো ধরা মারগাবা মারগাবা তুমি নবি তো জাহান মারগাবা মারগাবা তুমি নবি তো জাহান তুলন নাবিহীন তুমি সৃষ্টির প্রধান মারহাবা মারহাবা তুমি নবী দো জাহান আল্লাহ যদি তোমাকে না পাঠাতেন এ ভুলকে আল্লাহ যদি তোমাকে না পাঠাতেন এ ভুলকে আধারে থাকি তো সবই হতো না রস মারগাবা মারগাবা তুমি নবী তো জাহান তুলনা বিহীন তুমি সৃষ্টির প্রধান মারহাবা মারহাবা তুমি নবী তো জাহান মারহাবা মারহাবা তুমি নবী তো জাহান তুলনাবিহীন তুমি সৃষ্টির প্রধান মারগাবা মারগাবা তুমি নবী তো জাহান তোমার লাগি এ মখলুকাত আসমান জমিন কায়নাত তোমার লাগি এ মখলুকাত আসমান জমিন কায়নাত সিরিজিল সেই আল্লাহ পাক জাত রহিম রহমান মারগাবা তুমি নবী দজাহান মারগাবা মারগাবা তুমি নবী দজাহান তুলনাবিহীন তুমি সৃষ্টির প্রধান মারগাবা মারগাবা তুমি নবী দজাহান তুমি ছাড়া শেষ বিচারে পাপি তাপি উম্মতে রে তুমি ছাড়া শেষ বিচারে পাপি তাপি উম্মতে রে পাবে না তো যাত কেউ মর নবীর সাফায়াত ছাড়া মারহাবা মারহাবা তুমি নবী তো জাহান মারহাবা মারহাবা তুমি নবী তো জাহান তুলনাবিহীন তুমি সৃষ্টির প্রধান মারগাবা মারগাবা তুমি নবী তো জাহান মান গুনাগার এমডি ফারিকুল সাফাত চাই গরসুল গুনাগার এমডি ফারিকুল সাফাত চাই গরসুল এই মিনতি জানাই নবী বার মোরা মারগাবা তুমি নবী তো জাহান মারগাবা মারগাবা তুমি নবী তো জাহান তুলনা বিহীন তুমি সৃষ্টির প্রধান মারগাবা মারগাবা তুমি নবী তো জাহান আরও নূতন ও পুরানো গজল বা ওয়াজ পেতে সার্চ করুন W W W dot anibus dot in